বাহাত্তরের সংবিধান ছেড়ে দিয়ে ধরওয়াল কোরআন না হয় তুমি ধ্বংস হবে জেনে রেখো বুবু যান বাহাত্তরের সংবিধান ছেড়ে দিয়ে ধরওয়াল কোরআন না হয় তুমি ধ্বংস হবে জেনে রেখো বুবু যান ধর্মীয় রাজনীতি নিষেধ করতে কেন পেরেশান ধর্মীয় রাজনীতি নিষেধ করতে কেন পেরেশান ধ্বংস তোমার অনিবার্য জেনে রেখো বুবু যান ধ্বংস তোমার অনিবার্য জেনে রেখো বুবু যান বাহাত্তরের সংবিধান ছেড়ে দিয়ে ধরওয়াল কোরআন না হয় তুমি ধ্বংস হবে জেনে রেখো বুবু যান বাহাত্তরের সংবিধান ছেড়ে দিয়ে ধরওয়াল কোরআন না হয় তুমি ধ্বংস হবে জেনে রেখো বুবু যান ধর্মীয় রাজনীতি নিষেধ করতে কেন পেরেশান ধর্মীয় রাজনীতি নিষেধ করতে কেন পেরেশান ধ্বংস তোমার অনিবার্য জেনে রেখো বুবু যান ধ্বংস তোমার অনিবার্য জেনে রেখো বুবু যান বাহাত্তরের সংবিধান ছেড়ে দিয়ে ধরওয়াল কোরআন না হয় তুমি ধ্বংস হবে জেনে রেখো বুবু যান বাহাত্তরের সংবিধান ছেড়ে দিয়ে ধরওয়াল কোরআন না হয় তুমি ধ্বংস হবে জেনে রেখো বুবু যান রামপন্থী বামপন্থী নাস্তিকের ওই দলে ইসলামকে ধ্বংস করতে অনেক কথা বলে রামপন্থী বামপন্থী নাস্তিকের ওই দলে ইসলামকে ধ্বংস করতে অনেক কথা বলে ওদের কথায় চলো যদি ঘটবে তোমার অবসান ওদের কথায় চলো যদি ঘটবে তোমার অবসান ধ্বংস তোমার অনিবার্য জেনে রেখো বুবু যান ধ্বংস তোমার অনিবার্য জেনে রেখো বুবু যান বাহাত্তরের সংবিধান ছেড়ে দিয়ে ধরওয়াল কোরআন না হয় তুমি ধ্বংস হবে জেনে রেখো বুবু যান বাহাত্তরের সংবিধান ছেড়ে দিয়ে ধরওয়াল কোরআন না হয় তুমি ধ্বংস হবে জেনে রেখো বুবু যান ধর্মীয় রাজনীতি নিষেধ করতে কেন পেরেশান ধ্বংস তোমার অনিবার্য জেনে রেখো বুবু যান বাহাত্তরের সংবিধান ছেড়ে দিয়ে ধরোয়াল কোরআন না হয় তুমি ধ্বংস হবে জেনে রেখো বুবু যান বাহাত্তরের সংবিধান ছেড়ে দিয়ে ধরোয়াল কোরআন না হয় তুমি ধ্বংস হবে জেনে রেখো বুবু যান পর্দা করা ফরজ সে তো খোদারি বিধান তার বিরুদ্ধে হবে কেন দেশের সংবিধান পর্দা করা ফরজ সে তো খোদারি বিধান তার বিরুদ্ধে হবে কেন দেশের সংবিধান আল্লাহর সাথে পাল্লা দিলে হয়ে যাবে হনুমান আল্লাহর সাথে পাল্লা দিলে হয়ে যাবে হনুমান ধ্বংস তোমার অনিবার্য জেনে রেখো বুবু যান ধ্বংস তোমার অনিবার্য জেনে রেখো বুবু যান বাহাত্তরের সংবিধান ছেড়ে দিয়ে ধরওয়াল কোরআন না হয় তুমি ধ্বংস হবে জেনে রেখো বুবু যান বাহাত্তরের সংবিধান ছেড়ে দিয়ে ধরওয়াল কোরআন না হয় তুমি ধ্বংস হবে জেনে রেখো বুবু যান ডিজিটালের বাংলা বলে করছো তুমি কাজ দুর্নীতি সন্ত্রাসী দিয়ে গড়ছ এই সমাজ ডিজিটালের বাংলা বলে করছ তুমি কাজ দুর্নীতি সন্ত্রাসী দিয়ে গড়ছ এই সমাজ ডিজিটালই মুখে বলো কাজের বেলা ঠনা ঠন ডিজিটালই মুখে বলো কাজের বেলা ঠনা ঠন ধ্বংস তোমার অনিবার্য জেনে রেখো বুবু যান ধ্বংস তোমার অনিবার্য জেনে রেখো বুবু যান বাহাত্তরের সংবিধান ছেড়ে দিয়ে ধরওয়াল কোরআন না হয় তুমি ধ্বংস হবে জেনে রেখো বুবু যান বাহাত্তরের সংবিধান ছেড়ে দিয়ে ধরওয়াল কোরআন না হয় তুমি ধ্বংস হবে জেনে রেখো বুবু যান যেই দেশেতে নব্বই ভাগ আছে মুসলমান সেই দেশেতে চলতে হবে কোরআন সংবিধান যেই দেশেতে নব্বই ভাগ আছে মুসলমান সেই দেশেতে চলতে হবে কোরআন সংবিধান কোরআন মোদের দিতে পারে সব সমস্যা সমাধান কোরআন মোদের দিতে পারে সব সমস্যা সমাধান ধ্বংস তোমার অনিবার্য জেনে রেখো বুবু যান ধ্বংস তোমার অনিবার্য জেনে রেখো বুবু যান বাহাত্তরের সংবিধান ছেড়ে দিয়ে ধরওয়াল কোরআন না হয় তুমি ধ্বংস হবে জেনে রেখো বুবু যান বাহাত্তরের সংবিধান ছেড়ে দিয়ে ধরওয়াল কোরআন না হয় তুমি ধ্বংস হবে জেনে রেখো বুবু যান ধর্মীয় রাজনীতি নিষেধ করতে কেন পেরেশান ধর্মীয় রাজনীতি নিষেধ করতে কেন পেরেশান ধ্বংস তোমার অনিবার্য জেনে রেখো বুবু যান ধ্বংস তোমার অনিবার্য জেনে রেখো বুবু যান চশমাওয়ালা বুবু যান নৌকালয়া ভারত যান না হয় তুমি ধ্বংস হবে জেনে রেখো বুবু যান চশমাওয়ালা বুবু যান নৌকা লোয়া ভারত যান না হয় তুমি ধ্বংস হবে জেনে রেখো বুবু যান চশমাওয়ালা বুবু যান নৌকা লোয়া ভারত যান চশমাওয়ালা বুবু যান নৌকা লোয়া ভারত যান চশমাওয়ালা বুবু যান নৌকা লোয়া ভারত যান না হয় তুমি ধ্বংস হবে জেনে রেখো বুবু যান